হয় অর্থাৎ ইফতারের সময় যদি ছয়টা চল্লিশ মিনিটে হয় সেখানে আরও পাঁচ মিনিট বিলম্ব করে ছয়টা পঁয়তাল্লিশে সময়সূচি দেওয়া হয় এবং বলা হয় যে আমরা সতর্কতামূলকভাবে এটি পাঁচ মিনিট দেরি করে দিয়েছি আসলে কি এটি ঠিক নাকি আমরা সূর্য অস্ত যাওয়ার সাথে সাথে অতি দ্রুত আমরা ইফতার করে নিব এই ব্যাপারে আমাদের সামনে নবী সাল্লাহ সাল্লামের সুন্না কি নবী সাল্লাহ সাল্লামের নির্দেশনা কি আল্লাহ রসুল সাল্লা সাল্লাম ইফতারির ব্যাপারে একটি গুরুত্বপূর্ণ নির্দেশনা দিয়েছেন নবী সাল্লাহ সাল্লাম বলেন লা মা আজ্জালু আল ফেতরা আমার উম্মত ততক্ষণ পর্যন্ত কল্যাণের উপরে থাকবে যতক্ষণ পর্যন্ত তারা তাড়াতাড়ি অতি দ্রুত ইফতার করে নিবে আরেকটি হাদিসে কুৎসির মধ্যে নবী সাল্লা সাল্লাম বলেন যে আল্লাপাক বলতেছেন কল আল্লাহ আজ্জা ওয়াজাল্লাহ আহাব্বু এবাদি ইলাইয়া আজ আজালুহম ফেতরা যে ওই ব্যক্তি ওই বান্দা আমার নিকট অত্যাধিক প্রিয় যেই বান্দা অতি দ্রুত তার ইফতারিটা সারিয়ে নেয় তাহলে আমরা এই ব্যাপারে আরো অনেকগুলো হাদিস রয়েছে যে হাদিসগুলোতে নবী সাল্লাহ ইসলাম দ্রুত ইফতার করার প্রতি গুরুত্ব প্রদান করেছেন নির্দেশনা দিয়েছেন তাহলে বর্তমান বিজ্ঞানের যুগে যে কত মিনিট কত সেকেন্ডে সূর্য অস্ত যায় এটি স্পষ্ট করেই আবহাওয়া অফিস বিজ্ঞানের মাধ্যমে আমাদের নিকটে পৌঁছিয়ে দেয় তাহলে সেখানে আমরা আর সতর্কতা অবলম্বনের প্রয়োজনটা কি যে আমরা অনেকেই বলে থাকি যে সারাদিন আমি রমাদানের সিয়াম পালন করেছি আর পাঁচ মিনিট দশ মিনিট বিলম্ব করলে তো অসুবিধা কোথায় তো এই যে পাঁচ মিনিট দশ মিনিট বিলম্ব করা এটি আল্লাহ সুবাহতালার হুকুমের সাথে একটু বেয়াদবি হয়ে যায় কারণ আল্লাপাক যতক্ষণ আমাকে পানাহারে নিষেধ করেছেন ততক্ষণ আমি পানাহার থেকে পরিপূর্ণরূপে বিরত থাকলাম আর যখনই আল্লাহ তালা আমাকে পানাহারের অনুমতি দিচ্ছেন অনুমতি পাওয়ার সাথে সাথে আর এক সেকেন্ড বিলম্ব না করে আমি দ্রুত খাওয়ার দিকে পানাহারের দিকে গেলাম এই দুটি আল্লাপাকের আনুগত্য যা আল্লাহর হুকুমের সামনে আমি মাথা নত করে নিলাম এজন্যই নবী সাল্লা ইসলাম এই বিষয়টির প্রতি উম্মতকে অত্যাধিক গুরুত্ব আরোপ করেছেন যে যাতে তারা ইফতারের ক্ষেত্রে বিলম্ব না করে তা আমরা যা অনেকেই ইফতারের ক্ষেত্রে আমাদের দেশে আমরা বিলম্ব করে থাকি সূর্য অস্ত যাওয়ার পরেও কেউ কেউ আজানের জন্য অপেক্ষা করতে থাকি আবার কেউ কেউ আজান শেষ হওয়া পর্যন্ত ইফতার করি না যে বলি যে আজান শেষ হোক তারপরে আমি ইফতার করব। আবার কেউ কেউ আজানের সাথেই ইফতারের সম্পর্ক মনে করি আসলে ইফতারের সম্পর্কটা হলো সুম্মা আতিম্ম সিয়ামা ইলাল্লাইল যে রাত্রির আগমন পর্যন্ত অর্থাৎ সূর্য অস্ত যাওয়া পর্যন্ত অস্ত যাওয়ার সাথে সাথেই ইফতারের সময় এজন্য সম্মানিত ভাই ও বোনেরা আমরা ইফতারের ক্ষেত্রে বিলম্ব না করে আমরা যখনই সূর্য অস্ত যাবে আজানের জন্য অপেক্ষা না করে আমরা ওই সময়টুকু আগে থেকে জেনে নিয়ে বর্তমানে আলহামদুলিল্লাহ যে আবহাওয়া অফিস থেকে এরকম সময়সূচি পাওয়া যায় সহি সময়সূচি যেটা সূর্য অস্ত যাওয়ার সময়সূচি সেই সময়সূচি অনুযায়ী আমরা দ্রুত নবিসামের সুন্না মোতাবেক ইফতার করার চেষ্টা করি অহেতুক আমরা এই ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে গিয়ে আমরা বেশি বিলম্ব না করি আল্লাপাক আমাদের সবাইকে নবী সাল্লাহ ইসলামের এই সুন্নার প্রতি অত্যাধিক গুরুত্ব দেওয়ার এবং নবী সাল্লামের সুন্নতের প্রতি অবমাননা বা অবহেলা আমরা যাতে না করি এই বিষয়ে আল্লাপাক আমাদেরকে তৌফিক দান করুন আমিন ইয়ারব্বাল আলমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি